লদির যায় কিন্তু কলাই গাছে ঘুরে বানার লাগবি খালি ঘুরে গেল ঝাপ মারে বল বল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হবি হবি হবি চরে রিপন চরে ধোবার যায় চরে রিপন চরে ধোবার চরে রিপন চরে ধোবার ঘুরা খাল কোনো চিন্তা না ঘুরা খাল কোনো চিন্তা না হেই अब चारे ने কোনো চিন্তা নাই বুড়া বানা খার মূলদিত কোনো চিন্তা নাই হেই রাহো হেই রাহো গরম উঠতে ওরে বাপরে বাপ পাড়ের উপর ঠেকে জোরে নদীর দিমো ঝাপ দেখছি গরম উঠতে ওরে বাপরে বাপ মধ্যে নামে সগলি গোল খেলাম ভাই নদীর মধ্যে নামে সগলি গোল খেলাম ভাই নদীর মধ্যে নামে সগলি গোল খেলাম ভাই বুড়া বানা খেল মুরদিত কোনো চিন্তা নাই বুড়া বানা খেল মুরদিত কোনো চিন্তা নাই হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো চারে নিপুণ চারে শাহিন গাও জবরদার চারে নিপুণ চারে শাহিন গাও বানা খেল মুরদিত কোনো চিন্তা ঘুরা বানা তার মনোজিত কোনো চিন্তা নাই এই হেইয়া হোক হেইয়া হেইয়া হোক হেইয়া ইরশাদ রামদে লদিত হামরা কোষনা বাড়ির তাসে মরা সাঁতার কাটিস না জান শত যাবু ভাসে সাত রামদে লদিত হামরা কোষনা বাড়ির তাসে মরা সাঁতার কাটিস না জান শত সর্দি হবি ভাই পানির মধ্যে বেশি থাকে সর্দি হবি ভাই পানির মধ্যে বেশি থাকে সর্দি হবি ভাই ঘুরা বেলা খাল মূলদিক কোনো চিন্তা নাই ঘুরা বেলা খাল মূলদিক কোনো চিন্তা নাই হে হেইয়াহো হেইয়াহো হেইয়াহো হেইয়াহো চারের কোন চার টাইম গাও গোবার যায় চারের কোন চার টাইম গাও গোবার যায় ঘুরা বেলা খাল মূলদিক কোনো চিন্তা নাই ধুলাবালার কাল মূলবিদ কোনো চিন্তা নাই হেই হেইয়া হো হেইয়া হেইয়া হো হেইয়া দেখে শুনে থাকিস চগলি লদি চাপে সাপ উবুত হইয়া লদির মধ্যে মারিস না জানঝাপ দেখে শুনে থাকিস চগলি লদি চাপে সাপ উবুত হইয়া লদির মধ্যে মারিস না জানঝাপ দেখে শুনে থাকি চগলি লদি চাপে মরে বাসার বুদ্ধি নাই লিকা টাকা থাকু মরে বাসার বুদ্ধি নাই লিকা টাকা থাকু মরে বাসার বুদ্ধি নাই বুড়া গানে কাল মলদিত কোনো চিন্তা নাই বুড়া গানে কাল মলদিত কোনো চিন্তা নাই হে ইয়াহু হে ইয়াহু হে ইয়াহু হে ইয়াহু চারের পর চার caravana calmolo discono sintana hey hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho hey yaho